বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার বাংলাদেশ যার নাম নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আটষট্টি হাজার গ্রাম যার প্রতিটি ধুলিকণায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম যার জন্যেই বান্ন উনসত্তর আর একাত্তরের সংগ্রাম হে পবিত্র সেই ভূমি বদনে মাখাই তুমি যেখানে শিকড় গেথে আছে ইসলাম আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ দেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ ये मेरा वतन मेरा तन बदन मेरी जान मन सब है मेरी सुबह शाम मेरा जिगर जा मेरी जिंदगानी अब है ये मेरा फखर जीने का घर सोने की ये कबर है hey! जब तक रहे गदम खून की उसे खोने की न डर है hey! Hey! जो होने क्या हो जाए कयामत आ जाए उड़ के रहेगा उसका निशान हमारा बांग्लादेश बांग्लादेश বাংলাদেশ तुम्हारा बांग्लादेश বাংলাদেশ বাংলাদেশ जरीन बांग्लादेश বাংলাদেশ বাংলাদেশ सबका बांग्लादेश দেশ দেশ দেশ ओ আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ দেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ We don't fear any aggression, any restriction against us. We are ready to take any harsh challenge for our existence purpose. We can face any imperialism, colonialism in our year. We do have many friends, but not any God and not any Lord in the world. to preserve our right. We are able to fight against the enemy might. East, west, turn, oh my Bangladesh. Bangladesh, Bangladesh. Bangladesh Bangladesh Bangladesh জর্ডেন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আওয়ার বাংলাদেশ দেশ দেশ দেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ দেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার বাংলাদেশ যার নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আটষট্টি হাজার গ্রাম যার প্রতিটি ধুলি প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম যার জন্যেই বান্ন উনসত্তর আর একাত্তরের সংগ্রাম হে পবিত্র সেই ভূমি বদনে মাখাই তুমি যেখানে শিকড় গেথে আছে ইসলাম আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ দেশ দেশ দেশ দেশ দেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ